আন্দামানের জারোয়াগুলো তোকে নাকি একবার কিডন্যাপ করে নিয়ে যে উত্তাল পণ্য হয়েছিল তোর তো এরকম টর্চার কতদিন চলেছে এরকম দিনে তোর দিন গেছে তা এরকম টর্চার দিনে কতক্ষণ ধরে চলতো ভোর ছটা থেকে রাত দশটা আচ্ছা যখন এরকম চোদন খাচ্ছিলি তখন তো তো খুব কষ্ট হচ্ছিল না মানে মুখ দিয়ে কিরকম আওয়াজ বেরোচ্ছিল তোর একটু করে দেখাতো চোখে জলে শুয়ে গেল চোখে জলে টানা এতদিন ধরে পোদ মেরেছিল তোর তোর তলা পায়খানা করতে তো খুব অসুবিধা হয়েছিল কতক্ষণ পরে তোর পায়খানা এসেছিল আমি পুরো পাক্কা বাহাত্তর ঘন্টা লেগেছিল পেলে উত্তম কুমার তোর কে হয় জানো আমার মায়ের মামা আর শাহরুখ খান আমি চিনি তাকে তো আমাদের উত্তমবাবুর ক্যারেক্টার নাকি ভালো ছিল না খুব একটা শুনেছি সত্যি কথা যদি বলি উত্তম কুমার হতে পারে মা না কিন্তু ক্যারেক্টার ভালো ছিল না উত্তম কুমার তার বউয়ের সঙ্গে ঝগড়া করেছে একবার যে বাড়ি থেকে বেরিয়ে গেছে সুচিত্রার বাড়িতে গেছে সুচিত্রাকে বলেছে তুমি তোমার বউয়ের কাছে ফিরে যাও তো তাহলে উত্তম কুমার মারা গেল কিভাবে বিয়ে বাড়িতে গেছে কিছু নিমন্ত্রণ মানে ফ্রাইড রাইস কিছু খেয়েছে খেয়ে মানে গ্যাস চলে গেছে আবার হার্ট ফেল করে ওখানে পড়ে মারা তাহলে তুই নাকি তাজ বেঙ্গলে প্রচুর লোককে পদ্মাহাতে দিস তো রেট কত পার ডে তাজ বেঙ্গলে একশো টাকা করে হ্যাঁ একশো পঁচিশ টাকা করে তো বাড়িতে রাগ করে না তোর বাবা তোর ওপর বাবার জন্য খুব রাগ করে আমাদের সারাক্ষণ স্ক্রিন দেখো বাঁধের মধ্যে লাফিয়ে যায় তোর কি মনে হয় পেলে তোর এই চোদনের বিজনেস তুই কি পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড় করতে পারবি আমি জঙ্গলে কি বিজনেস বানাবো মরুভূমিতে দাঁড়িয়ে বিজনেস দাঁড় করাবো ওই জঙ্গলে গিয়ে বিজনেস বানাবো মরুভূমিতে দাঁড়িয়ে বিজনেস দাঁড় করাবো তাহলে তোর মনে আছে ফার্স্ট কবে তুই পোদ মারিছিলি আমি তখন আমি মনে হয় মানে ইলেভেনে পড়ি পেলে তুই জন্মে কি দেখিসনি জানো আমি জন্য আমার বাপের গাড়ি দেখিনি পেলে এবার একটু ইংলিশ ডায়লগ হয়ে যাক English dialogue A B C D A B C D Yeah, I'm thinking just uh, that uh, tomorrow I will do better than uh, uh, uh, yesterday. Yesterday, বাহ গ্যামা বলিনি গ্যামা আরেকটা হোক আরেকটা হোক I uh, am uh, organized. I would be dangerous. I uh, am uh, organized. I would be dangerous. আচ্ছা দিলীপ কুমার যে তুই একটা ইংলিশ ডায়লগ মেরেছিল না সেটা বলতো একবার But I would be a dangerous person. What? I would be a dangerous person. What? I would be a dangerous person. তুই নাকি কালীঘাটে এইচডিএফের পদ মারতে যাবি কবে যাবি ইচ্ছা আছে পুজোর আগেটাই ঘুরে আসবি যখন হিজড়ে গুলো পদ মারবি হিজড়ে গুলো কি গান গাইবে এলে তুই নাকি আরব সাগরে হাঙ্গর দেখেছিলি জাহাজে হাঙর নর্মালি জাহাজে রান্নাঘর থেকে যে সমস্ত ময়লাগুলো ফেলা হয় ওগুলো খায় ওগুলো খাওয়ার জন্য মানে পেছনে আসে হাঙর যেটা দেখেছিলাম একদিন ভোরবেলা একদিনই দেখেছিলাম তার পনেরো কুড়ি খানা মানে জাহাজে দু সাইড দিয়ে যাচ্ছে ফেলে তুই নাকি উড়ন্ত মাছ দেখেছিলি মাছ উড়ে উড়ে যাচ্ছে রুক্ষ মাছের আমি শুনেছি রূপকথার গল্প যেটা হয় জানি মাছ উড়ে কিন্তু সত্যি যে আছে এটা আমার ধারণা ছিল উড়ে চলে গেল অন্তত পঞ্চাশ উঠতে পারে মানে মানে জল থেকে উঠে উড়ে উড়ে উড়ে আবার গেল এক ঝাঁক একসঙ্গে এটা আমার ধারণা ছিল না এটা আমি দেখলাম সত্যি এটা নিয়ে চোখে দেখেছি এটা এই আরব সাগরেই নাকি তুই টাইটানিক দেখেছিলি তবে জাহাজটা আমি দেখেছি মানে জলে ডোবা অবস্থা আমি দেখেছি হ্যাঁ, ডুবছে মাস্তুলগুলো মানে ডুবে গেছে তার তিন মাস আগে মাস্তুলগুলো দেখা যাচ্ছে তাহলে পারনিয়ার করে তুই তো একদম বাল ছেড়ে আঁটি বেড়েছিস তাই তো আমি বলছি তো পায়নিয়ার করে আমি খুব একটা বেশি দূর এগোতে পারি খুব একটা বেশি দূর এগোতে পারি খুব একটা বেশি দূর এগোতে পারিনি তাহলে তুই সারাদিনে কত কিলোমিটার বাইক চালাস আমি ডেলি ছশো কিলোমিটার চালাই পেলে তুই তো নাকি ভারতবর্ষের সেরা ঢপবাজের সম্মান পেয়েছিস এবার নাকি তুই ভারতবর্ষের বাইরেও পাড়ি দিচ্ছিস তোর এত কিসের দরকার কি চাই আর তোর না না খিদেটা বেশি পেলে এতক্ষণ ধরে যে তোকে এত চাটলাম কিছু মনে করলি না তো ভাই না রে ভাই না রে ভাই